এর মধ্যে মানব জাতির কামিয়াবি শান্তি ইজ্জত এইসব লাইনে যারা চলেছে তাদের অনেক দাবক ছিল অনেক ক্ষমতা ছিল কিন্তু দাপমত আর ক্ষমতা তাদের রক্ষা করতে পারলেন আল্লাহ পাকড়াও থেকে তাদেরকে বাঁচাইতে পারে নাই তাতে এখন তাদের নাম লিখানো এগুলো মানব গঠিত পদ্ধতি এর দ্বারা আমাদের কামিয়াজ আসবে সামনে এবং এই শিক্ষাটা আল্লাহ তারা জায়গায় আছে বিশেষ করে এখন সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে হাজরের একটা প্রস্তুতি এর বছর যারা আমাকে রেসমতে লেখা ছিল তারা অনেকে চলে গেছে অনেকে যাওয়ার পথে যারা দায়িত্ব পারলে তাদের বিলম্ব ধরে আগ্রহ তারাও আল্লাহর কাছে কারণ ছিল আল্লাহ তোমার ঘরের দেওয়ার আপনার করে এই দুটা থেকে নিও না সব জায়গায় হজের প্রস্তুতি তো আমি যে বিষয়টা বললাম যে যুক্তির লাইনে মুক্তি নেই আল্লাহ রসলের তরিকার মধ্যেই মুক্তি এটা হজের মধ্যে বিভিন্ন ঈশ্বর ঈশ্বর এই শিক্ষাকে রেখেছে সেটাই মূলত আজকের জুমার আলোচ্য বিষয় তবে ওই বিষয়টা শুরু করার আগে বিগত কয়েক জুমাতে যে বিষয়টা বসেছিলাম বর্তমান অশান্তি নিয়ে সেটার একটা সমাপ্তি হওয়া দরকার সেই আলোচনার একটা সমাপ্তি হওয়া দরকার এজন্য মূল আলোচনার আগে ওই বায়ানটার সমাপ্তি রেস করতে চাই হাদিসের মধ্যে আছে আমাদের একটা আলামত হল এই প্রত্যেকটা জিনিস উল্টা হয়ে যাবে সব উল্টাই যেমন বলা হচ্ছে সন্তানের দায়িত্ব বাপাকে সম্পূর্ণ সমুদ্রা করা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে সবচেয়ে সমুদ্রা পাত্র একজন সন্তানের জন্য চাকরি সন্তান একটি আমার হুকুম এটি সুস্থ বিবেকের চাহিদা কিন্তু কেয়ামত হবে এই জিনিসটা থাকে না হাতিসের মধ্যে আসতে উল্টে যাবে এটা ওখানে আছে মানুষ বিডির কথাকে মায়ের কথার উপরে প্রাধান্য দেবে উল্টা যাবে আল্লাহ আল্লাহ রসুল ব্যাপারে যে বাপমা ছিল সে বাপমা সে প্রাধান্য পাইল প্রাধান্য পাইল না বিডি উপরে নিজের হক নিশ্চিত যে হকগুলো আদায় করা আমার জন্য সরল যারা বিস্তারিত যাতে চান গেছে আমার লেখা কিতাব আছে ইসলামী বিবাহ প্রত্যেকের জানা জরুরি তিনি আমার কাছে কি পায় আমি দিদির কাছে কি পাই দিদি যেটা পাবে আপনার জানা আপনি যেটা বিবি কাছে পান অধিকার ওটা বিবির জানা খরচ আপনাকে শিক্ষা দেওয়া খরচ বিবির হক তাই বললে বিবি মানে মায়ের উপর যাবে না উঠবি যতক্ষণ পর্যন্ত ছড়িয়ে আসেন রোটি নদীর থেকে কথা বলবো ওটা কিন্তু ভালো দিতে উল্টা হবে তেমনি ভাবে বাপকে প্রাধান্য দিতে হবে কিন্তু হাদিস আসছে আপনার সদীবাহু ও মানুষ বন্ধু বান্ধবকে খুব প্রাধান্য দিবে তাদের খুশি করার জন্য অনেক কিছু করবে কিন্তু নিজের পিতার জন্য এগুলো করবে সাথে কত রকমের থানা চাইনিজ থেকে আরম্ভ করে কিন্তু গ্রামের একটা বাপ আসছে নাচতে নাচতে জন্য পিয়ালে হ্যাঁ? এখন ধানের সিজন না আরম ধান এই ধানের পিড়া হয় ব্যাগ ধরে পিড়ালে আসতেছে খেজুরে ঘুরে আসতেছে নাতি না কিছু দেখতে আসতেছে কিন্তু ওই বাপের জন্য তেমন কোন কিছু ইন্তজাম নেই كان الرسول না উল্টা যে বিশ্বাস বাপটাকে বাপে দেওয়া হচ্ছিল সে বন্ধুবর্গ উদ্দেশ্যে বাপে বঞ্চিত করুন উল্টা হয় এই হাদিস অনেক লোক দেখা রয়েছে সেটা বলতে গেলে আমি ইন্ডিক করুন এই হাদিসটি আছে সবথেকে রক্ষণ করা ভালো আল্লাহওয়ালা তারা সম্মান পাওয়ার উপযুক্ত কিন্তু মানুষ তাদেরকে সম্মান দিয়েছে তাকে দিবে ভাগ হাত দিয়ে অস্ত্র চালাইতে পারে তাকে দিবে যাকে সম্মান দিচ্ছে সে সম্মানের তো তার করেই না সেটা কর্তব্য চলছে তাকে সম্মান কেন বলতেছে তার ভয়ে ভূত তার নিজে কি জন্তুবাদ সে তার জন্তুবাদকে তারা বিশ্বাস করে তার তাহলে কিন্তু তো করছে উপর অঞ্চলের সম্মান দেখে কেন পৃথিবীর নামক জঙ্গলের রাজা সে বাঘ সিংহ তার পাঞ্জার মধ্যে ঘোর আছে এই জন্য তাদের সম্মান দেওয়া সেটা শরীরের বিধান সন্ত্রাসী কিন্তু করতে হবে আপন যে সম্মান ছিল তাকে আবার বলা হচ্ছে সতেরো আমেরিকা ক্রিকেট হয়েছে আমার দেশে বামপন্থী প্রশ্নগুলো প্রচার করছে বত্রিশ মাসের থেকে সতেরো হাজার করছে আর আমাদের গোয়েন্দার বিভাগ বত্রিশ মাসের কাজ দেখুক তিনে চালু তুই সিরিয়াস বিষয় বলো না এটা হাতির দেখা হাতে দিয়ে না আমার যেন চালায় কেউ তাদের চালায় এই অবস্থা তার দেখে আসবে নেই তাহলে আজকে দেখে আসবে আমরা কেন বলছে আমাদের কথা হলে কথা বলতো কথা না তো কেড়ে গেছে শিখতে তখন কোন অপমান হবে উপস্থিতি তোমরা দিত না বোঝাই বল অথচ এটা বর্ণনার আগে গত আগস্টের দিকে চৌষট্টি জেলা কৃষির অঞ্চল দিয়ে দিয়েছে চৌষট্টি জেলার বিগত দশ বছরের মধ্যে কোন মসজিদ সন্ত্রাস সন্ত্রাস হয়নি এখানে আলেরা তাহলে কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নাই কারণ বিগত সমস্ত জাতীয় পত্র পত্রিকায় পয়লা বিষয় করে দেবে তারা বলতে দাঁড় করতে রয়েছে এরা প্রিয় আর মুখে বুদ্ধিজীবীরা ঠিক এরা বলছে বুদ্ধির সম্পর্কে হয় আর এখানে তর্ক শুরু হয়ে গেল কত বড় বর্ষিত সরকার আমার দুঃখিত না ভালো যত মনে করো আমাদের আপত্তি নেই আমাদের আমাদের যদি এত হয়েছে কিন্তু পরে তোমাদের স্বীকার করতে হবে তোমাদের অগ্রস্ত দুঃখ পুরুষের ভাষণ ঘুষ দিল বামপন্থী পত্রিকার বিশ্বাস ঘুষ দিল আমাদের কি তাদের একটা পছন্দ করে না এটা খুব বলতে আরো বলতো আমার বলতে লাগবে না মা বোনকে ইজ্জত রক্ষা করার জন্য যান পাবি রেখে মোকাবেলা করে এটা যে কোনো দেশের জন্য প্রসঙ্গ যে কোনো দেশের জন্য আর একটা জালে দিয়ে যাবে আর তারা বিলালের মধ্যে ভয় থাকবে আপনি আপনার দেশ দেশ নিয়ে বলবেন এই দেশগুলোতে কোন কুকুর শক্তি নিয়ে যায় কারণ মুসলমানরা কি করবো গলা দই দিয়ে মারবো না বঙ্গোপসাগরের দুধ ডুবি মারবো একটাও আমরা তখন আচ্ছা, চেয়ারা না করতাম যে ব্রজন আছে সে কোটে একটা বাকি নাই সেটা আমাদের ইসলামের রক্ষা করার জন্য আন্দোলনের রক্ষা করার জন্য মানবের ইজ্জত রক্ষা করার জন্য সেই বিন্দু আমরা লড়াই করবো তারপর সেই জন্য না করলে সম্পূর্ণভাবে হ্যাঁ, মানস না একদম কিন্তু কাপড় কাপড় হচ্ছে মানুষ পছন্দ আমরা তো বিভিন্ন দেশে মুসলমানদের দেশে পরিস্থিতি হয়েছে জালকরা ওই দেশের স্বাধীনতাকে নিয়ে জালাদের সেনাবাহিনী ওই দেশের নাগরিকদের ইজ্জতকে লঙ্ঘন করছে ওদেশের মুসলমানরা লেগে আছে জেহাদের মাধ্যমে তোরা প্রত্যেকটা রক্তের জেহাদ তার জন্য করা উচিত প্রসঙ্গিত আল্লাহ তিনি বলে গেছে এই জন্য সমাজ যদি জেহাদ না হয় তো তারা মৃত্যু মুনাফিকের একটা অংশ করবে মুনাফিকের ব্যবস্থা করবে এই যে বিশ্বের বেশ কিছু দেশে সত্যিকার অর্থে জেহাদ কিন্তু বিশ্ব সন্ত্রাসী তারা বুট টনি দিল্লি এরা ওদেরও রাজনীতি করা দিল্লিরা তো জিহাদের নাম কি আমাদের সবচেয়ে জিহাদ তাদের করা ছিল আমার অনেক সব মুসলমানের নেমে গেছে এটাকে সন্ত্রাস আনবি যে সন্ত্রাস দমন করতে হবে যারা কাজ তারা কাজ দমন করতে হবে এরপরে ওটা হলো সত্যিকার ব্যক্তির সন্ত্রাস দ্বারা আরেকদিকে আমাদের কিছু দুর্ভোগ এদের কাছে ইসলামিক জ্ঞান নেই পর্যাপ্ত জ্ঞান নেই কোন লাইনে হয়তো পড়াশোনা করা নেই অথবা ইংরেজদের কেউ আসতো স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা ইংরেজদের ছিল এইরকম এটা বললে ইসলামের পর্যাপ্ত জ্ঞান তার মধ্যে রাখবে না জ্ঞান আছে তাকে জেহাদ বলে তাকে সন্ত্রাস বলে যেহেতু আল্লাহর রাজনীতি করার জন্য হয় আল্লাহর হুকুম মতো হয় নবীর তরিকার মতো হয় নবীর তরিকার মতো হয় নিজের পরিবর্তন এটা বোঝে নেয় তার পরিবর্তন মধ্যে সন্ত্রাস জিহাদ পার্থক্য নেই অপরদিকে তারা এমন ব্যক্তিদের কাছে হ্যাঁ, তারা ব্যয়াত হয়েছে শিক্ষা গ্রহণ করছে তারা বকল তারা দুঃখমন্ত্রের কোন এজেন্ট তারা কাছে তারা সত্তরাকে বিহার আখ্যায়িত করে এদেরকে সস্তা জাতির দাম এটা যারা বুদ্ধি এই যুবকগুলো তাদেরকে বুদ্ধি না করবে না তারা ওলায় কি হয়ে গেছে পড়ায় হয়ে গেছে তারা যারা সন্ত্রাস ওদেরকে এদেরকে শিখেছে এটার নাম কি না করলে বাসলে শহীদ বাসলে গাজী বললে শহীদ বিনা হিসাবে বেরোচ্ছে এই শিক্ষা বুঝছে আর এটা নির্দিষ্ট করার কোনো বুঝবে তারা জেনারেল লাইন শিখেছে ওর ঘরেরা শিখানো হয় ওটা তো টেকনিশিয়ান বানানো হয় ইংরেজদের তুললে টেকনিশিয়ান বানানো হয় মানুষ জানানো হয় না মানুষ পনেরো জন্য কোরআন শোনা এখানে তো সমস্ত ডিগ্রি নিয়ে তোর হাতে করতে পারবে সমস্ত ডিগ্রি নিয়ে এরা অভোগ করতে পারবে না সমস্ত ডিগ্রি নিয়ে নামাজের এখনো শূন্য করতে পারবে না কিসের শিক্ষা যে শিক্ষা দিয়ে এদেশের লব লাল দিকে ভারতে থাকবে মন মস্তিষ্কের দিকে লন্ডনে আপনাদের খারাপ লাগবে কিছু করার নেই ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেছে ডাক্তার দেখতে আপনার এই রোগের ওষুধ ওষুধটা কিন্তু তো ডাক্তার আপনাকে আপনি কষ্ট পাওয়া যায় না এটা কষ্ট আপনার চিকিৎসা তবে ইংরেজদের সিলেবাসের উদ্যোগ কথা বললে বাস্তব যদি আপনার কষ্ট হয় আবার অনেকে এগুলো পরিচালনা করে সভাপতি আসছেন সেক্রেটারি আসছেন পয়সা খরচ ভালো কিন্তু বুঝতে হবে কোথায় খরচ করছে কোনো ভুল থাকলে সংশোধন করতে হবে খারাপ ডাক্তার যখন চিন্তা দেয় আমাদের রুহানি ওষুধ আপনার চিন্তা রাখতে পারে এর জন্য এটা বন্ধ করা হবে না এটা আপনার নজরে দেওয়া হবে তাই তো কি শিখেছেন এই তোমার কোনো মুসলমান করতে পড়ো বিরাট কষ্ট হয়ে গেছে আমাদের বিরাট কষ্ট হয়ে গেছে তোমার আল্লাহর বাবা আল্লাহ বন্ধই করতে যখন এলাম বাসায় একটু তো আসবে না আমরা তার আর্থিক উদ্দেশ্যে চেষ্টা হবে এসব শিক্ষার উদ্দেশ্যে এই শিক্ষাটা হবে তবে মুসলমানদের দিকে ইসলাম তোমাদের শিক্ষা হচ্ছে পশ্চিম খেলা যাবে না এখানে সিনেমা হবে পুরা ভিত্তিক একটা ছেলে ডাক্তার হয়ে যাবে কোরআন হাদিস পর্যাপ্ত নয় একটা ছেলে অসম্পৃক্ত হয়ে যাবে কোরআন হাদিস সম্পর্কে একটা লোক ইঞ্জিনিয়ার হয়ে যাবে কোরআন হাদিস সম্পর্কে আমি ভালো লাগবে কোরআন শূন্য নিয়ে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে পাইলার দিতে হবে সব কিছু রয়েছে কোরআন শূন্য নিয়ে বাদ দিয়ে না মুসলমান শূন্য বাদ দিয়ে কোনো শিক্ষা হতে পারবে না কিন্তু ইংরেজরা এই জিনিসটাকে চাপাই দিয়ে রেখেছে এবং তারা চলে যাওয়ার পরে আজকে তারা পঞ্চাশ বছরের দেশে হয়ে গেল শিক্ষামন্ত্রী এই সবগুলো ইংরেজদের যতগুলো শিক্ষামন্ত্রী আছে সব ইংরেজদের স্বাক্ষর তৈরি এদের মাথায় কথা আছে না জনগণের তো দাবি উঠায়নি আমার ছেলে নাকি কোথায় গেছে চোখ খুলে চলাও চোখ খুলে চলাও একজন ব্যক্তি ব্যক্তি ওই এলাকা চোখ খুলে পারবে না সবার একটা মাথার অপর হয়ে যাবে এই আর এর জন্য কি তৈরি করা কি তৈরি করা বাস্তব কর্মী হলে আপনাদের কষ্ট হলে অনাথ নেই আমাদের কেন তুই ঘর থেকে ফিকির করে চিন্তা করে কেউ যদি কোনো অভাব থাকে করে দাবি করে আমরা এমন শিক্ষার ব্যবস্থা চাই আমাদের ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সব কিছু হবে কিন্তু কোরআন সুন্দর থাকে এই তো এত বড় সে প্রশংস হয়ে গেল এত বড় গ্রাহক হয়ে গেল তোমার হাতে করতে যাবে না ধর্মের ব্যাপারে এত বড় রাখা ইসলামের ব্যাপারে এইরকম শিক্ষার ব্যবস্থা মুসলমানদের দেশে চলতে পারে এই শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে এই এই যুবকগুলো ভালো বোঝা হবে শিক্ষা ব্যবস্থার ভুল আলোচনা করবে ইসলাম পর্যন্ত বিশটি নয়টি কথা নেই থেকে তাহলে কি ভাবে সংস্কৃতিরা পড়ালেখা ঘোষণায় হ্যাঁ ডাকাতি করতে গুরুত্ব দিচ্ছে এরা শিক্ষিত না এরা শিক্ষিত হলে এরা ঘুরতে গেল কলমের শিক্ষা রাখার অধিকার কেন সম্প্রদায় শিক্ষা হয়েছে এই শিক্ষার বিরুদ্ধে তো এখানে নিজের হয় না আল্লাহ হয় না নবীর তরিকা হয় না এই জন্য তাদেরকে এই ছেলেগুলোকে গেছে আপনি দেখেন কোন কর্মদর্শক ছাত্র গেলে নেই কোন ছাত্র নেই তাকে এইগুলো প্রধান বিভ্রান্ত করতে পারবে না কারণ এ ধরনের বিভাগ করতে তারা করবে এ কিন্তু ওরা হ্যাঁ? তো না ওরা বলে লোককে এদের বিহাস এবং সাইড বলে দিচ্ছে বিহাস মানুষ মানুষ আপনি একটা তাকে মাতৃদের নির্দেশ বলেন তার আগে আপনারা চিন্তা করতেন আমি তো মানুষ না কোরআন আছে যারা মানুষ মারবে তাই সেভাবে থাকে আমার মানুষ আসতে গেলে আপনাকে অত্যন্ত জ্ঞানী গুণী সর্বজন সব দিয়ে আগুনকে খরচ আনতে হবে যেটা জিহাদ কিনা সত্যিকার এই লোকটা মারলাম না তার করে না অথবা মানুষ মারছিল আমি মারা গেছিলাম মানুষ পারে করতে এই এটা কি আমি ফেল হবো নাকি আত্মহত্যা হবে নিজে নিজেকে শেষ করা হবে তারা এই ধরনের সাহায্য কাছে দেয় মানুষ বাড়বে না নিজেও বাড়বে না মানুষ তো বাড়বে না বিদ্রোহ নিজেও না কিন্তু এই ছেলেগুলো মুসলমানরা ছেলে হিসেবে জেহাদের জলটা আসবে জেহাদের জলটা আসবে না গ্রহণ করে জানার তারাও পায় ইসলামের হুমাস প্রত্যেকটা মুসলমান চায় কিন্তু কিভাবে আসবে ওই করতে আসবে আপনার কোরআনে বলে দিচ্ছে তুমি অন্য মানুষের জন্য নিজের ইমান আমল ঠিক করো অন্য মানুষকে ইমান আমলে দাওয়াত দাও যখন নজরদি ইমান আমল ঠিক হয়ে যাবে আল্লাহ তালা কোরআন লেখেন আঠারো করছেন আমি আল্লাহ ইসলাম হুকুমাত দান করবে وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم और দিয়ে के दिए कि वो আমাদেরকে আমাদের से पर निकालिए हमारे के हमारे प्रेस ना करो अल्लाह को খোলা ত্রিশ বছর চালাইছে চলে অনেক ভালো তখন একটা কুকুর তো দুর্গন্ধে মারা যায় এটা জমানা চুরি হয় নাই ডাকাতি হয় নাই শান্তি এটা সবাই আমরা চাই যেমন হুকুমতের ব্যাপারে কোনো হুকুম আমাদের কোনো বিরোধ নেই যেটা আমার কিন্তু তারা আসবে কেমনে দরকার কি তাদেরকে তো তরিকারও আসবে তোমার বল তরিকা তো আল্লাহ বলে দিচ্ছেন তোরা আল্লাহ বলে দিচ্ছেন ইলাকা বলে দেয় লোকে ব্যাপক চাকরি করতে করতে মরে তোমাকে সব করতে হবে নিজের আল্লাহ দিন শিখতে হবে অন্যকে দাওয়া করতে হবে এই দাওয়ার দ্বারা মানুষ দিন রাখবে আর দিন যখন নেতৃত্ব যাবে ইসলামের উপর সকলে চাইবে তখন আর না দিতে পারবে না সকল যখন চাইবে ইসলামের হুকুমত খারাপ করে চালাইতে পারবে না জনগণ মানবে না তার হুকুমত উঠবে দামি ঠিক কিন্তু ভুল সম্পূর্ণ কোরআন যে কারণে মানুষ নিজের গুণা এটা আত্মহত্যা এটা এখন আমরা চাই এটা সেটা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে যারা সরকার আছে বিরোধী আছে সকলে দুটা কাম করত এক টাকা তারা সব নামাজি হয়ে সরকারি দল হোক বিরোধী দল হোক সকলকে করতে নামাজ ধর্মাস্তের বাবা এটা যখন শুরু করে তার সমস্ত ভুল ছুটতে থাকে ভুল ছুটতে থাকে ভুল দূরীভূত করতে থাকে তার মধ্যে সংশোধনা কাজেই আপনি সরকারি দলে থাকলেন বিরোধী দলের নেতৃত্ব যাই আপনাকে মজবুত করতে নামাজ ধরতে এক নম্বর কাজ এবং আল্লাহ রাস্তা কাজ হবে জাল্লা এই দেশ থেকে আমরা আমি বন্ধ করে দেওয়া বা ভুল আহ করতেছে এটাকে সহিবুল দান করো খালি বলুন না মৌলুদের কারণে হবে মৌলুদ তো আগে তো কারাবাদি করে রাখছিল না মসজিদে মাদ্রাসা আল্লাহ দিবে তাকে আগে তো কারাবাদি করে দিল ড্রাইভ করা এগুলো না উঠবেন না এখন তাদের বলা উচিত বেশি বেশি বাড়ান না তোমরা যদি কামাই করো তাদেরকে ভাড়া বেশি করে তো তাদের নাম যাবে যারা অনলাইন গুলো তারা মাইন্ড দিলে হবে বলো ভুল করছিলাম অমুক তদন্ত সঠিক ভালো ভালো না কি হবে হুজুর তো দেওয়া হবে রক্ত হ্যাঁ? ভালো রক্ত ভালো লাগবে এই জন্য হবে না তারা আগে নামাজের হোক এবং শেষ করে জায়গায় পড়া আমাদের কাম করবে তাহলে বললাম না কানতে আছে আগের তামারের বারাসাগুলো হচ্ছে সাহায্য ছিল দাদা কর্মচারী হোক উৎসাহ দেওয়া হচ্ছে উৎসাহ অনেকে কিন্তু এখন উৎসাহ নেই যে দেখেন সাড়ে চারটা সব উঠেছে কর্মী পাশে সব উঠে গেছে ওটা কাঁদতেছে আল্লাহ দেশের ঠিক করে তারা তো কাঁদতেছে তারা কি বসে আছে কিন্তু তোমরা তো দেশের কর্ম ধর তোমরা কর্ম তোমার নারীটাকে ধোয়া হলাম দরকার করতে আর ঘুটোবার মানুষ থাকলে পরিচয় তৈরি তারা যখন হয়ে চলে তারা আল্লাহকে কাজ করবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে দিয়ে এটি ব্যবস্থা আলাদা কি হন বিক্রির তারা খ্রিস্টান ছিল তারা তারপরে বড় করে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে আমরা কোন দুঃখে তার চলে যাওয়ার পরও আমি নষ্ট হওয়ার পরও আমরা তাদের থেকে কেন ধরে রাখছি কেন কোরআন সন্ধ্যা ভিত্তিক সিলেবাস বানায়নি কেন ভালো নয় এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে এখানে কোরআন ঢুকাই হবে সুন্দর ঢুকাই হবে মিস্ত্রি নৈতিকতা ঢুকাই দিতে হবে ভাষী বিরুদ্ধে সব শিক্ষক ইসলামের যুদ্ধ বয়ান দেয় নাস্তিক বয়ান দেয় সকলকে বরখাস্ত করতে হবে একটা বড় শিক্ষিত নাস্তিক হয়েছিল তুমি তুমি আর তাদেরকে বলা হয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ সন্তান দেশের শ্রেষ্ঠ সন্তান বুঝলি দেশের শ্রেষ্ঠ নাস্তিকগুলো রক্ষা করানো তার মধ্যে আর কারো খাতরা নেওয়া হয় না ফাঁসানো সেই ফাঁসানগুলোকে অসুবিধা কেউ হতাশ জানো না ঠিক করে বলো তুমি আপনার আচ্ছা, কথা জানো না তুমি কেন বাড়ি কেন দাবি করো তুমি আপনার জানো না তুমি আমার খাবার জানো না তুমি উদ্যোগ জানো না তুমি সে মানুষ তুমি যদি মানুষ হও জন্তু কাকে বলো আপনি এখনো দর্শন দিয়ে চিনলে না আল্লাহকে চিনলে না তাহলে কি হবে আমি সঠিক পদ্ধতি বলে দিচ্ছি যারা দায়িত্বে আছে তাদের জিম্মাদারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো কোরআন সন্না ভিত্তিক সাজানো তারপরে আমাদের বাচ্চাদেরকে কেউ নির্যাস করতে না হবে কিছু বাচ্চারা আমাদের করবো এদের চাবো এহুদ নাস্তাদের দেহ হবেন এটা শুধু তৈরি কিন্তু আমার ছেলের যদি শরীরে জ্ঞান থাকে সঠিক নলেজ থাকে এর যদি কেউ ব্যবহার করতে পারবে না এর যদি কেউ ব্যবহার করতে পারবে না এদের যদি সম্পর্কে কার্যক্রম কেউ করা যেতে পারে না কিন্তু জরুরি হল ওদের সঠিক ধারণা দিতে হবে বিভাগ কি বলি সন্ত্রাস কি বলি এই ধারণা দিতে হবে খারাপ দিতে গেলে ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন সন্ধ্যা পর্যাপ্ত আকারে দেখতে হবে ইংরেজরা এই সিলেবাস দিয়ে আমাদের ছেলেকে কোরআন সন্ধ্যা থেকে ভাই এই সিলেবাসটা দিয়ে ইংরেজরা আমাদের ইসলাম থেকে ইসলামের আলো থেকে কয়েকশো ভাই বলিয়ে দিল বাচ্চারা বুঝতো আমি এই দিনের ভিতরে সবচেয়ে দামি মানুষ আল্লাহ রাখতে মুসলমান মানে সেটা আমার ক্যাশ কাপড় থেকে দাওয়া দিতে হবে এহুদকে দাওয়া দিতে হবে খ্রিস্টান থেকে দাওয়া দিতে হবে সবাইকে দাওয়া দিতে হবে এটাকে বুঝতো কিন্তু এখন এটা বুঝতেছে না এখন সে বুঝতেছে খ্রিস্টান জন্য দামি মানুষ আমি যত করে প্রবন্ধটা আসতে পারবো প্রবন্ধ বুঝতেই করতে পারবো ততদিন আমার দাম পারবো হ্যাঁ? আমরা বুঝলাম কোরআন বুঝুন তার কদম আসলে তাও থাকলে হ্যাঁ তোমার দাম কিভাবে দাও তোমার দাম আরো কম আল্লাহ বলতেছেন কিন্তু মুসলমান তোমরা সব সর্বোৎকৃষ্ট জাতি সর্বোৎকৃষ্ট জাতি তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে তারা আরবদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে আনার জন্য স্কুল কলেজে কোথায় আর একটা আমাদের বাচ্চাদেরকে শিখানো হচ্ছে তুমি এই হুড়ি শিক্ষা থেকে অনেক দামি অনেক দামি তারা বাকি ধর্মের হয়ে গেছে বাকি তাদের ধর্ম বাকি হয়ে গেছে বাকি হয়ে গেছে তোমাকে লেখবে তোমাকে ঠিক তুমি তাদের ধর্ম করতে পারবে না তারা তোমাকে ভালো করবে এই ধারণা দেওয়া হয় এই জন্য আমি সিং এই কথা বলতে চাই বর্তমান পরিস্থিতির পরিবর্তন চাইলে দেশের উন্নতি চাইলে সরকারের বিরোধী দলের যারা আছে এই সমস্ত মন্ত্রী নামাজ আল্লাহ কাজ করবে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে পর্যাপ্ত কোরআন সুন্দর তালিম দিতে হবে যাতে আমাদের বাচ্চারা নির্ধারিত না আর আলেনরা তার দায়িত্ব পালন করবে আমাকে বলা দরকার নেই আলোকে বলা হয়েছে শুধু তো বুঝান ছেলে ছেলে বিভাগ গুলা হয়ে গেছে আমাদের বলার দরকার নেই আমরা আমাদের বড়রা বলবো ওলা দায়িত্ব পালন করাবে কিন্তু যারা দায়িত্ব আছে এর প্রচারও করতেছে সাংস্কৃতিক ভাবে দায়িত্ব ভালো করতেছে তাদের নামাজ পড়লে কি অসুবিধা কেন অসুবিধা পরিবর্তন হবে এটা খুব বর্তমান এটা আমার জনগণকে বোঝানোর দায়িত্ব ভালো করবে কিন্তু তারা সরকার আছেন বিরোধী দল থেকে সুযোগ নিচ্ছেন সরকার সুযোগ পাইতেছেন দাঁড়িয়ে পাইতেছেন দাঁড়িয়ে পেতেছেন আপনাদের দায়িত্ব নামাজ হওয়ার আছে নামাজ আর শিক্ষানীতির মধ্যে পরিবর্তন আছে এই বুনিয়াদী কাজ না করে আপনি এ দেশে কোনো পরিবর্তন করতে পারবেন অথবা আল্লাহ আমাদের তো ঠিক আমি আপনাদের বিচারা বলতে চেয়েছিলাম যে যুক্তির পথ ছেড়ে দিয়ে কোরআনের পথে আসতে হবে এর ভিতরে আমাদের কাজ হবে আল্লাহ আমার হাতে দেখি কি করে যায় দুটো কাজ করছে কি করে যায় কোন সেলাই টেলাই নেই দুর্গে কাগজ করে যাবে তাকে কলম করে দেওয়া হচ্ছে আদি থেকে দেখে সারা মুসলমানদেরকে কলম দেওয়া হচ্ছে তোমার সপদ এই দূরে কাপড় এইটাই তোমার সাথে যাবে এই দূরে কাপড় তোমার সাথে যাবে তুমি যে লম্বা লম্বা আমি করতে আমি দশটা মার্কেটের মালিক এতগুলো দিন থেকে মালিক আমার এতগুলো গাড়ি আছে এক এক গাড়ির দাম এক কোটি তারা দাবি করতেছ ভুয়া একটাও বাস্তব টাকা এইগুলো তারা করে তাদের টাকা দিয়ে জমা করে টাকাটা ব্যাংকের জমা হয়েছে পছন্দ নিয়ে এই প্রতিকার করছে উনি দান ছাড়াও করতেছে নগর কিন্তু লোনটা কত করা করে দেখেন জনগণের সম্পদ নিয়ে আমি কিন্তু বলো একটাও গাড়ি হারাইল সেটা প্রতি নিজের লোন তো শোধ করার কোনো দিকেই নেই আমার নিজের হাত করতে চাই প্রত্যেক বছর অনুদানে ওরা গ্রহণ করে এগুলো কি কাজ আসবে এটার উদাহরণ লুঙ্গি খুললে পানি ধরা হবে লুঙ্গি ধরা ছিল ফল পানি দাঁড়ানো ছিল না ফল তুমি সরকার করে দখল আদায় করতে তাকে কে বলছে উপরাজকে এই তার ব্যাংকে দিলে জনগণের কিন্তু লোন সব তার টাকা আমাদের পুনরায় দেখা দিচ্ছে আপনারা টাকা এই জন্য আমরা যে লম্বা লম্বা দাবি করি দাবি করে নিতে বলা হয়েছে আপনার মালিকানা এই দুটোর কাপড় এবং আপনারা তাদের এই দুনিয়া কর্মের স্তর কর্মের ভাগ্যে কর্ম এটা সামনে রেখে যে কোনো কাজ করতে হবে আমি যদি কাজটা করতে দিই তখন আল্লাহ সামনে হবো আমি কি রপ্তি করতে পারবো আল্লাহ বলবেন এই ব্যাপারে আমি তোকে মানে দিলাম শাসন দিয়েছিলাম আমি তোকে ইজ্জত দিচ্ছিলাম আমি তোকে ইজ্জত দিচ্ছিলাম আমি তোকে থাকার জন্য বাড়ি দিয়েছিলাম আমি তোকে বিজয় দিয়েছিলাম আমি তোকে সন্তান দিয়েছিলাম আমি তাকে তখন রাত্র উপস্থিত দিয়েছিলাম সব আমি দিয়েছিলাম আমি নয় কি নিয়ে কি নিয়ে কি পেতে সেই প্রস্তুতি আগে দিয়ে রাখতে সেই প্রস্তুতি নেওয়ার জন্য এই হায়াত ব্যবসা করার জন্য না চুক্তি করার জন্য না হ্যাঁ ব্যবস্থা করো কিন্তু টার্গেট ঠিক রাখে আল্লাহ জবাব দিয়ে এর একদিকে আপনার আকার সতর্ক করবো এটাও অপরাধ হল এবং আমার টার্গেট কি তখন সামনে মেহনত করবো জবাবদি করতে পারবে আল্লাহর হুকুম মতো এটা আমরা করবো যেটা জবাবদি করা যাবে না আমরা দোকানে এটা করবো না এই শিক্ষা পয়েন্ট সম্পর্ক কতটা আপনার আপনার পথ চলা এম লক্ষ্য করতো টার্গেট কি হবে যাতে আল্লাহর সামনে জবাবদিহি করা যায় এই মেহনত অবস্থা দায়িত্ব গেলেন যে তপ করলেন এই তপ কি পাগলের মতো দুটা চাদর উপরে পাগলের মতো দুটা চাদর উপরে তপ করার পর চাল খোলা রাখে চাল বেগলের নিজে কাপড় দিতে হয় চাল খোলা একে বলে ইর্জিবা এই যে আমি ভুল এখানে কি যারা বলেছেন তোমাকে দুনিয়ায় পাঠানো হচ্ছে আল্লাহর পাগল হওয়ার জন্য আল্লাহ আছে আল্লাহর আশা হওয়ার জন্য পাঠানো হয়েছে তাদের তুমি আশাকে পুরো ধান করো আল্লাহ নকল টাকা আসল করে দিবে তুমি তো আসে ধরে পারো নাই ঠিক আছে অর্থাৎ আসলের সুরটা বানাও আসলে সুর ধারণ করো তো এই সুর ধারণ করলে এরা আল্লাহ ধর্মে আল্লাহর দখল প্রদক্ষিণ করবে তো আসলে ভালো আর কিছু আছে নকল পাগল কিন্তু এই নকলটা বেকার যাবে না ভারত সাথে চিতা বিক্রি হয় কিনা হ্যাঁ তো আপন সাথে এই নকল সফল হবে ওই সাথে আপনি আল্লাহ আপনাকে দূর আল্লাহ আপনাকে মাহরুল করবেন মাহরুল করবেন তাহলে তরফ থেকে আপনাকে শিখতে হবে যে আমার আল্লাহর হাতে ভোট যাবে আমি তো দুনিয়ার হাতে ভোট বসে আছি দুনিয়ার আসে তাছাড়া কেমনে পাবেন রায় এই পন্ডিত না সে দুনিয়ার দুনিয়া আর সে আসে এসে দিতে হবে দুনিয়াকে মহাপত করলে তো কাজ হবে না দুনিয়া আপনার হাত হবে বা দুনিয়ার পরে আপনি মারা যাবেন দুনিয়াকে বিচ্ছিন্ন হইতে হবে এবং এই দুনিয়াকে তার অর্জাল হালাতে আল্লাহ তালা আসর বাজারে পেশ করবে অর্জাল হালাতে এমন একটা ফুলফুলের বুড়ি তা একটাও নেই তা একটাও নেই আর একদিকে চুল টুলগুলো দেখে সব আপনার হাতে উড়িয়ে গেছে না অল্প কিছু আসা এটাকে হাতিতে বলা হচ্ছে গাধান মেরে যেন আমার মনে হয় আমাদের দেশে কোনো গাধা নেই আমার দেশে কি নেই গাধা থাকলে আমাদের অনেক মানুষ গাধার শ্রমে কি হয়েছে গাধা হয়নি অন্য দেশে গাধা আছে কি গাধা বুঝছেন না এবং যে আছে হ্যাঁ ইসলামের তোমার বলা আছে বিশ্বে কোথাও ছাত্ররা কেন রাজনীতিতে এসেছে তারা দুনিয়ার সবচেয়ে বেশি এলাকার ছাত্ররা আমলের চর্চা বাংলাদেশ এটার জন্য সারা দুনিয়ার ছাত্ররা এই দেশ থেকে তারা দেখবে তো বলতেছিলাম যে আমরা দুনিয়ার আগে ফেরাইনি এই দুনিয়ার আল্লাহ তারা অর্জনের অবস্থাতে করবে তার চুলগুলো গাধা লেগের মতো গাধা বলতে গাধার পাবে দেখে কোনো বিস্তৃত এবং মিথ্যা হাসি সাপোর্ট আছে আর এই গুরুগুলো অনেক কয়েক সাইডে তো গুরুগুলো তথ্য দেখতে হবে এই অবস্থা তো আল্লাহ তাকে করবেন একবার দেখে মানুষেরা এত বিভক্ত এত বিভক্ত এত দেখে সব আর দেখতে তখন আল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করবে কি করবে কি এর কোনটাই তো সকলে বড় বড় আল্লাহ ঠিক করে এর পরে আল্লাহ দিলেন না যে একবার দেখে আমাদের দেমাগ খারাপ হয়েছে এত বিস্তৃত কি বিরাম হইল তবে আমাদের অনুরোধ আল্লাহ পরিষ্কার দিবেন আমাদের আসলে ময়দান আল্লাহ বলেন কেন এর পরিচয় অবশ্যই দিতে হবে তোমাদের এটা তোমাদের সে আসুক তুমি যাকে পাওয়ার জন্য ভাই ভাইকে খুন করছিলে হ্যাঁ ভাই বন্ধুদের খুন করছিলে আরো কথা হতো ঘোরাঘোরা করছিলে দুর্নীতি করছে এটা পাওয়ার জন্য এটা ছেড়েই কেন তারা দেখতে চাও না আজকে কেন তারাকে দেখতে চাও না দুনিয়ার আপদ করে তারা তারা দেখতে পারবে কেউ দেখতে চাবে না সেই দুনিয়াকে সেরম পাখিরা আমাদের সামনে পেশ করা হয়েছে আমরা লড়াই করছি বিস্তর দুনিয়া পাওয়ার জন্য নাউজুল্লাহ আল্লাহ তাই এই এই দুনিয়াটা আশা করছো এটা ভালো আসছে কার হয় আল্লাহ আছে আট তারিখ মিনা আট তারিখ কোথায় আসতে হবে মিনা তো দিয়ে দিয়ে কারণ আট তারিখে হজরের কোনো সব নেই আল্লাহ জিকির করবেন তাঙ্গিয়ে পাবেন হজরের কোনো বলতে কিছু নেই খেলে এখন আমার বিবেকি বলবে ইভির বিবেক দিয়ে আল্লাহ সর্বসমালা করছিল আপনাকে চিন্তা করে নাই আপনি যদি সেই ইংলিশের অনুসারী হন তাহলে আপনারা মিনায় দেওয়া হবে যখন হজম কোনো চাপ নেই আট তারিখে আমি যাবো কেন আমি মকায় থাকি এইখানে যদি আমি নামাজ করি এক এক রাখাতে এক লাখ রাখাতে শ্রম আর কোথাও তো পাইছিল নেই মেলা কি নেই সেগুলো নেই আমি যাবো কেন এটা থাকি এই বুদ্ধি অনুযায়ী চললে আপনি মেলা থেকে দেবেন না রক্ত থেকে দেবেন কিন্তু যেহেতু এই দিন রক্তের থাকা আমরা বিধান না নবিত্র অধিকার না তুমি একশো টাকাতে এক লাখ টাকা একশো টাকাতে একশো টাকাতে কম হবে না আল্লাহর হুকুম সব নতুনের তৈরির সব থাকতে একশো টাকা আছে একশো টাকা কম হবে সমস্ত কাজটাই হয়ে যাবে সব সব কিছু হবে আর যদি আল্লাহ হুকুম মেনে রোপের তরিকা মেনে আপনি মিলাই করে আছেন সেখানে বাইতুল্লাহ নেই সেটা আল্লাহর যুক্তি করে মুক্তি নেই আল্লাহর হুকুম মুক্তি তো আল্লাহ আপনার জন্য অনেক করছেন তুমি আল্লাহ হেঁটে মানলে নবীর থেকে মানলে এর জন্য আল্লাহ তোলা তোলা করে একটা গাছ রাখে এক লাখের বেশি পাওয়া দিবে যুক্তির বলছিল রক্ষা থেকে এলাম আল্লাহ রসুল রসুলের পরিবারে বলছিল মেলায় গেল আপনি রসুলটা আল্লাহটা মানেন আপনি বাইতুলের খরচ করছে কি কিন্তু সব আল্লাহ আপনাকে কি প্রমাণ হল যুক্তির হবে নাকি মুক্তি আল্লাহ গুপ্ত ভিতরে আছে নবী তরিকা দিতে এই মিলাতে দশ এগারো বারো তেরো চারটি কম করে আটটা পয়লা দিন ভোট সরকারকে সাতটা পয়লা দিন দশ তারিখ ভোট সরকারকে সাতটা পরের তিন দিন ভোট সরকার মাদ্রাবি সরকার ভোট সরকার হ্যাঁ মসজিদে সাড়ে সাতটা আছে ওর কাছে কোনো আর প্রথম দিন গেলেন মাদ্রাবি আর মেয়েরা একদম প্রস্তি মাথায় গেলে ওর হ্যাঁ বুজুর্গ বুজুর্গ বুজুর্গ মানে বোন শয়তান বুজুর্গ বড় এই বাকি তিন মিলে কি করতে হবে ফটোটা আরম্ভ করতে হবে ফটো মাঝদারি বড় ওর দিকে আসলে হবে বড় মাঝারি মাত্র হবে না হবে আর জন্য রহমানকে রানি করার জন্য এই বাধা করছে রহমান রহমান এই মাছের কিন্তু ছোট ছোট এই একটা একটা করে পাস আটটা একটা করে দিল একটা একটা করে একটা একটা মাছ থেকে অনেকে দশ ভিতরে আছে আগে গেছে দুটো আটটা আরম্ভ করে আর দুর্ভাগ্য আমরা কে করেছে এটা করার জন্য পুরাণ করার জন্য তার কোনো দোকান দিল কিংবা ওই দিনই কেমন তাহলে এখনো পড়া না পরে যে করতেছিল গড়াই তো আল্লাহ পড়া নাই সেই জায়গার স্মৃতি হিসেবে একটা মসজিদ দেখা হয়েছে মিনা কুপরা আছে পশ্চিম দিকে দেওয়া কুপরা তো মসজিদ মসজিদুল মসজিদুল ওই আপনার তো দুর্বা পাঠাইলেন তো দুর্বাটা আদিতে বলে কাপ যে জবাই বাহির লোকেরা ছেলেটাকে হয়ে যাবে কিন্তু সারাটা মারার আপনি আমি জীবনে বাস্তবায়ন করলাম না কোনো লাভ হল ওটা শিক্ষা ছিল আল্লাহ শত্রু খারাপ তোমার অগ্রসর করলাম এই সাতটাকে আর বন্ধ জীবন করে করবো না বন্ধ করবো না তারপরে পরামর্শ মানবো না আচ্ছা ইসলাম রেয়াইদের কুমল ফাঁকরা পয়ানুর কুন্দিল ছেলেকে কাম করছিলেন গরিব হয়ে গেল তোমার ছেলে না খেয়ে মতো কোনো ভালো কাজ করছিল আর যত বদমাইশি আছে ওইগুলো করতে পারবে এইগুলো তো স্বাস্থ্য ভালো করে করছে এই জন্য দেখো যেগুলো থাকবে স্বাস্থ্য ভালো করে যত খারাপগুলো এইগুলো কষ্ট পরামর্শ দেয় আর যত ভালো আল্লাহ হুকুম রসুল না করার পরামর্শ তো ওই সত্যতা আল্লাহ এই দুষ্টকে যে আমার বাপমাকে দেশ থেকে বেতন এই দুষ্কে আর দোকান এই সবকে আসতে হবে কিন্তু কই অনেক স্বাধীনতা আছে দেখে এক পাড়াইকে হক করেও দাঁড়িয়ে আছে হক দাঁড়িয়ে আছে না আমার সাহেব বলেন তোমার দেড় লাখ টাকার ফল মিনা মারা যেন আপন করে জমে আর এহরা ফুল আপনার আঠারো দায়িত্ব হয় সারাক্ষণ দায়িত্ব হয় এই লোকগুলো মাথা মুখে দিবে চরম মুখে কি হলো তার দেড় লাখ টাকার ভাব মিনা মারা যেন আহরণ কি হওয়ার জন্য কোনো হজ্জ নবল হয়নি আর আমি যা দেখলাম আল্লাহ তাল্লাহ আমাদের একবার দিচ্ছেন অস্ত্রের বেশি লোক এই অবস্থায় ছিল আসছে হজ করে জায়গাটা কঠিন হয়নি এটা সাংঘাতিক মাত্র জিনিস এই সময় কঠিন হলো না তার আবার হয়ে গেল না তা খুব ভয়ের জিনিস আল্লাহ করে তারপর তুমি এটা আর কিরকম অনেকে অনেক আসলে আগের তুলনায় অনেক বেশি অবৈধ অর্থ রোজগার করতে দেড় লাখ টাকা খরচ করছে এক মাস কেমন যায় এই এইভাবে শিক্ষা এটা রহমানের কয়েকজনে একবার খারাপ ছিল এবং আমাদের মাঝখান থেকে এই গত বছর যে বেরোয়েছে পাইকার সুন্দর সামনে থেকে বেরোচ্ছে তার মধ্যে শিক্ষামূলক দেওয়া আপনারা যারা হজে যাবেন তারা এই এই পাইকার সুন্দর সেটাকে সংগ্রহ করে কোন আমল থেকে কি শিক্ষা নিতে হবে অবশ্যই করে দেবে একটা হলো হঠাৎ কাজগুলো শিখে নাও কেমনি কখন মারতে হবে কেমনে কোরবানি করতে হবে ব্যাংকের মাধ্যমে পাবেন কিনা প্রত্যেকটা ব্যাংকের মাধ্যমে পাবেন করবেন তারপরে কয়েকটা ব্লক পাঠা দিবেন একটা মার্কেট আছে দক্ষিণ দিকে হাল্লা আসা এই মার্কেটে হাজার হাজার ধরা দুবার ওখানে আমি তাদেরকে আলোচনা এই লাইনটা পড়ে প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা দেব আল্লাহ তারা আমাদের সকলকে আলোচনা